سبيل الدموع سبيل مريح تنهدى يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح প্রিয় ভাই ও বোন এই বিষয়টি ভালো করে স্মরণ রাখবে সবসময় তুমি যা চাবে তাই তোমার হস্তগত হবে না তবে তোমার অন্তরে এই বিশ্বাস ধারণ করতে হবে যে আল্লাহ তালা তোমার জন্য এর চেয়ে উত্তম কিছুর ব্যবস্থা করে দিবেন যদি তুমি দেখো কেউ তোমার থেকে ধন সম্পদ জ্ঞান গরিমায় বেশি মর্যাদাবান হয়ে যাচ্ছে তাহলে তার প্রতি হিংসা পোষণ ও বিদ্বেষ পরায়ণ হওয়া থেকে বিরত থাকো কেননা তার এই মর্যাদাবান হয়ে ওঠা এটা তো আল্লাহরই ফায়সালা তার প্রতি বিদ্বেষ পোষণ করার মানেই হচ্ছে আল্লাহর ফায়সালায় অসন্তুষ্ট হওয়া যখন তুমি দুশ্চিন্তা থেকে দূরে থাকতে পারবে তখনই তুমি পরিপূর্ণরূপে আত্মিক প্রশান্তি লাভ করবে আর যখন তুমি সর্বদা হাস্যোজ্জ্বল থাকবে তখন তোমাকে দেখে অন্যরাও অনুপ্রাণিত হবে তাই সর্বাবস্থায় সকল দুঃখ কষ্টের মাঝেও এসো আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন তোমার অন্তর থেকে ন্যাক নিয়াতগুলো যেন দূরীভূত না হয়ে যায় কেননা মানুষেরা তো তাদের নিয়াত অনুযায়ী রিজিক প্রাপ্ত হয় প্রিয় ভাই বোন তুমি সর্বদাই ধৈর্য ধারণ করো এমনকি অসুস্থতার সময়ও আল্লাহর শুক্রিয়া আদায় করো আলহামদুলিল্লাহ কেননা তোমার গুনাহগুলোকে ক্ষমা করার জন্য ও তোমার মর্যাদাকে বুলন্দ করার জন্যেই আল্লাহ তালা তোমাকে এই অসুস্থতা দ্বারা পরীক্ষা করছেন প্রিয় ভাই বোন কত সংকীর্ণ হৃদয়কে আল্লাহ তালা তার রহমতের দ্বারা প্রশস্ত করে দিয়েছেন কত মৃত অন্তরকে আল্লাহ তালা অনুগ্রহ করে আবারও পুনর্জীবিত করেছেন এসো না আল্লাহর রহমত প্রত্যাশা করি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করি তাহলে আল্লাহ তালা আমাদের হৃদয়গুলোকে প্রশস্ত করে দিবেন আমাদের হৃদয়ে প্রশান্তি দান করবেন কেননা তিনিই তো এরশাদ করেছেন আলা বিজিক্রিল্লাহি ততমা ইন্নুল কলুব জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয়গুলো প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরগুলো পরিতৃপ্ত হয়